এগুলো শেষ জামানা সাইন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন যে আখেরুজ্জামানে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পত্তির জন্যে সন্তান মাকে হত্যা করবে পিতাকে হত্যা করবে সম্পত্তির জন্যে ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশীকে হত্যা করবে এগুলো সব আখেরুজ্জামানের নিদর্শন আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন শেষ জামানায় মেয়েরা কাপড় পরবে তারপরেও নগ্ন থাকবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমাদের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে জামা ছিল না এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ফন্তাজির তখন কেয়ামতের অপেক্ষা করো বিগত তিনশো বছরের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন যাদের এক সময় গায়ের জামা ছিল না তারা আজকে একশো দুইশো তলা বিল্ডিং করেছে প্রতিটা সেক্টরেই ব্যক্তিগত জীবনে এমন হয়েছে পারিবারিকভাবেও হয়েছে সামাজিকভাবে হয়েছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও হয়েছে এমন অনেক কান্ট্রি ছিল যেই কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্নমানের হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল বিক্রি করে করে করে করে একশো তালা দুইশো তালা তিনশো তালা কে কাটছে বেশি বিল্ডিং করবে ভোগবিলাসী জীবনযাপনে ব্যস্ত হয়ে গেল এবং পশ্চিমাদেরকে বন্ধু বানিয়ে নিল মুসলিমদের সম্পদ ওদের হাতে তুলে দিল সব চলছে কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছেন সাল্লাহ আলী সাল্লাম যখন দেখবে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়বে ছেলেদের সংখ্যা কমতে থাকবে যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে যখন মানুষ মাদক দ্রব্যকে হালাল করে নেবে মানুষ মদ খাবে নাম রাখবে ভিন্ন মদের নাম উল্টা রেখে মদ খাবে মানুষ জেনা করবে জেনাকে বৈধ মনে করে করবে এখনকার যে জেনারেশন ফ্রি মিক্সিংয়ে আছে গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে জেনা করে পণ দেখে পতিতালয়ে যায় এরা জেনাকে হালালি মনে করে এদের মধ্যে কেউই মনে করে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা না যায় সেরা মনে করে না এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেম এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেমের সম্পর্ক এবং বিভিন্ন মুভিজ দেখে দেখে গান শুনে শুনে পর্ন দেখে দেখে পশ্চিমা সংস্কৃতি এবং অপসংস্কৃতি দেখে দেখে এদের মাইন্ডসেট তেমন হয়ে গেছে এরা এটাকে হালাল মনে করছে আজকের টাটকা নিউজ হচ্ছে যে বিগত আট দিনে এদেশের মাটিতে একচল্লিশটা শিশুকে ধর্ষণ করা হয়েছে আমি অনেক দিন আগে বলেছিলাম যখন ফ্রি মিক্সিং বাড়বে নারী পুরুষের এই অবাধ মেলামেশা বাড়বে তখন ধর্ষণ ডে বাই ডে বাড়তে থাকবে জেনা ডে বাই ডে বাড়তে থাকবে এবং যত বেশি মেয়েরা বেপর্দায় বাইরে ঘুরবে এবং পুরুষের পোশাক পরে ঘুরবে এবং এমন পোশাক পরে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন তত বেশি ধর্ষণ বাড়বে আর জেনা বাড়বে পরকিয়া বাড়বে ব্যবিচার বাড়বে এগুলো যখন বাড়বে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে মানুষ মেয়েদের দিক থেকে আকর্ষণ হারিয়ে ফেলবে তখন ছেলে ছেলের সাথে জেনা করবে এটা এখনকার নতুন সমস্যা পুরো বিশ্ব জুড়ে এই সমস্যা চলছে ইনক্লুডিং আমাদের কান্ট্রিতে এই সমস্যা চলছে সমকামীরা এখন অধিকার খুঁজছে তাদের সংগঠন আছে তারা অধিকারের আন্দোলন করতে চেষ্টা করছে এবং বিশ্বের মিডিয়াগুলো বুঝাচ্ছে মানুষকে যে এটা হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা একজন মানুষ চাইলেই একটা ছেলেকেও বিয়ে করতে পারে চাইলে মেয়েকেও বিয়ে করতে পারে বলেন আউজুবিল্লাহ এদের পরিণতি কি হবে সেটাও শুনে রাখেন একটা সম্প্রদায় ছিল বিশ্বের বুকে ইতিহাস কোরআনে আছে ইতিহাস হিস্ট্রি ডিপার্টমেন্টে নাই প্রকৃত ইতিহাস আল কোরআনে আছে যেই ইতিহাস একশো পার্সেন্ট সত্য এখানে মিথ্যা লেশ মাত্র নাই কোরআনের পাতায় পাতায় বিচরণ করেন একটা সম্প্রদায় পাবেন কমে লুত লুত আলী ইসালামের কম সাদুম গোত্র সাদুম এখনকার জর্ডান এই জর্ডানের পাশে একটা সাগর আছে ডেড সি বা মৃত সাগর এই সাগরের পাশে এদের কলোনি ছিল এখানে আল্লাহ রবুল্লা আলমিন লুত আলী ইসলামকে নবী হিসেবে পাঠান লুত আলী ইসলাম তাদেরকে দাওয়াত দেন তাদেরকে বোঝান তোমরা এমন একটা পাপ করছো যেই পাপ বিশ্বে কখনো কেউ করে নাই তোমরা মহিলাদের সঙ্গ বাদ দিয়ে ছেলেদের কাছে যাচ্ছ তিনি এত বড় মনের নবী ছিলেন যিনি এমনভাবে বলেছেন যে যদি যদি তোমাদের বিয়ে করতে হয় প্রয়োজনে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও হ্যাঁ উলাইল ব্যানাচিন কুনসুম ফাইলিন তোমাদের যদি বিয়ে করতে চাও আমার মেয়েকে বিয়ে করে নাও তাও বাপ কাজে যেও না কত বড় মনের নবী হলে কথা বলতে পারেন উম্মাকে বোঝাচ্ছেন তোমরা সমকামিতায় যেও না পবিত্র সম্পর্কে থাকো প্রয়োজনে আমার মেয়েকে বিয়ে করো চিন্তা করতে পারেন তার কাছে জিব্রাইল আলি ইসাল্লাম এবং মিকা আলি ইসাল্লামকে পাঠানো হলো শিশু মানে যুবক ইয়াং যুবকের বেশে এবং তার কম বাসায় এসেছে এসে জিব্রাইল এবং মিকাইল আলি ইসলামকে অফার করছে কথা কি বুঝতে পারছেন লুত আলি ইসলাম বলছেন মেহমানদের সামনে আমাকে ছোট করো না মেহমানদের সামনে আমাকে অপমান করো না অপদস্থ করো না তখন এই কম বলছে লুত তুমি খুব ভালো করেই জানো আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি তখন লুত আলি ইসলাম বলছেন মিংকুম রজুলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ আর বাকি নাই এরপরে আল্লাহ রবুল্লা আলমিন জিব্রাইল এবং মিকাইল আলি ইসলামের মাধ্যমে এই পুরো কমটাকে জমিনটাকে মাটি থেকে তুলে আকাশে নিয়ে গিয়ে মহাকাশে নিয়ে গিয়ে পাথর বর্ষণ করে সবগুলোকে থ্যাতলা করে একদম উল্টায় দিলেন জর্ডানের উপরে ওই জায়গাটা একটা সাগর হয়ে গেছে এখন তার নাম ডেড সি বা মৃত সাগর যেই সাগরে আপনি ডুববেন না আপনি লাভ দিলে ওই সাগরে ডুববেন না ওখানে কোনো প্রাণী জন্ম নেয় না কোনো প্রাণের অস্তিত্ব নাই সেখানে এমনভাবে আল্লাহ জায়গাটাকে অভিশপ্ত করে দিলেন এ হচ্ছে কমেলুতের শাস্তি আখেরুজ্জামানেও যেই দেশ বা যেই সমাজ বা যেই ব্যক্তি যে পরিবার এই কাজগুলোতে সম্পৃক্ত থাকবে সমকামিতায় তাদের সেম পরিণত হবে এটা দেখে নিয়ে এর কোনো ডাউট নাই এটা হবেই আর শেষ জামানায় যারা সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করছে তাদেরও একই পরিণত হবে এটা সময়ের অপেক্ষা মাত্র এখন আপনি আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন যখন সমকামিতা দিন দিন বাড়তে থাকবে এর সাথে আরেকটা সমস্যা বাড়বে সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজিং বা শিশুদেরকে ধর্ষণ করা ডে বাই ডে বিগত আট দিনে এখানেই বিয়াল্লিশ জন শিশুকে ধর্ষণ করা হয়েছে রিপোর্ট সেকুলার মিডিয়া রিপোর্ট আমাদের মেয়ে সন্তানদেরকে কার কোলে তুলে দিচ্ছেন আপনার বাচ্চা সেফ না কি পরিমাণ মানসিকতা নিচু হয়ে গেছে আমাদের খেয়াল করে দেখেন বিয়েকে কঠিন করে দেয়া হয়েছে জেনাকে উন্মুক্ত করে দেয়া হয়েছে ফ্রি মিক্সিং দাঁড়ান ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি উৎসাহিত করছি প্রত্যেক ঘরে ঘরে ছেলেমেয়েরা এখন ফ্রি মিক্সিং এর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে জেনাই লিপ্ত হচ্ছে বই এক্সচেঞ্জ করছে নোট এক্সচেঞ্জ করছে একসাথে পড়াশোনা করছে কফি খাচ্ছে ঘুরছে ফিরছে ডেডিং করছে এক পর্যায়ে বেডে গিয়ে সেক্সুয়াল সম্পর্ক করছে এবং এটাকে আমরা বলছি পবিত্র প্রেম নাউজবিল্লা এবং এটা স্কুল লাইফ থেকে শুরু হয়ে কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে ইভেন দেখা যায় পলিটিক্যাল মিছিলের মধ্যেও মেয়ে সামনে পিছনে ছেলেরা প্রতিটা সেক্টরে ফ্রি মিক্সিং এভাবে কাঠামো নষ্ট করে দেওয়া হয়েছে এর উপরে আবার আছে পর্নোগ্রাফি যার মধ্য দিয়ে যুব সমাজকে পশু বানিয়ে ফেলা হয়েছে যে মানুষ পণ আসক্ত সে কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারে না তার কাছে মনে হয় মেয়ে হচ্ছে একটা গোষ্ঠের টুকরা একে ভক্ষণ করতে হবে ভোগ করতে হবে এতটুকুই আমরা যখন আমাদের মায়ের দিকে তাকাই আমরা কি এরকম ভোগের দৃষ্টিতে তাকাই আমার বোনের দিকে যখন তাকাই তাকে কি ভোগের দৃষ্টিতে তাকাই ইভেন আপনার হালাল বিয়ে করে স্ত্রী তার দিকে যখন আপনি তাকান একটা ভালোবাসা প্রেম নিয়ে তাকান এটা কি ভোগের মতো পশুত্বের দৃষ্টি কিন্তু একটা ধর্ষক যখন একটা ভিকটিমের দিকে তাকায় তার দৃষ্টি দৃষ্টিটা হচ্ছে একটা পশুত্বের দৃষ্টি এই দুইটা দৃষ্টির পার্থক্য আমরা বুঝতে পারছি না যখন পর্ণ আসক্ত হয়ে যাবে পুরো জেনারেশন তখন ভিতর থেকে তারা পশু হয়ে যাবে সুযোগ পেলেই ধর্ষণ করবে যখন সে একটা মেয়েকে একা পাবে সুযোগ পেলেই সে সুযোগ হাতছাড়া করবে না যখন বাচ্চাদেরকে একা পাবে তাকেও ধর্ষণ করে ফেলবে দিন দিন দিন দিন বাচ্চাদের ধর্ষণ বাড়ছে এবং যারা ধর্ষণ করছে এদেরকে আমরা প্রকাশ্যে এনে ফাঁসি দিতে পারছি না ইসলামের এটাই বিধান ছিল এদেরকে প্রকাশ্যে জনসমুখে ফাঁসি দেওয়া যাতে আরো দশটা মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে আমরা করতে পারছি না এখানে আইনের দুর্বলতা আছে তার ফলশ্রুতিতে দেখা যায় মানুষ পার পেয়ে যাচ্ছে এবং ডে বাই ডে ধর্ষণ বাড়ছে আপনি কি মনে করছেন আপনার ঘরের মেয়া মা বোন সেফ আমার ঘরের মা বোন সেফ আমার ঘরের কন্যা সন্তান সেফ আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আগামী দশ বিশ তিরিশ বছর পর কোন বিশ্বরা ফেস করবে আল্লাহ ভালো জানে কারো কোনো ফিকির আছে আমরা পড়ে আছি ছোটোখাটো বিষয় এখতলাফ নিয়ে কে কাকে গালি দিব কে কাকে গিবত করব কার তহমত দিব কে কোথায় হাত বাঁধবো আমিন জোরে বলবো না আসতে বলবো মৌলিক সমস্যাগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা কমে গেছে এবং আপোষে অভ্যন্তরীণ ইখতলা বিভক্তি করতে করতে আমরা মুসলিম উম্মাকে কেটে আজকে টুকরা টুকরা করে ফেলেছি না আছে কোনো ইউনিটি না আছে কোনো ঐক্য না কোনো ইমার না কোনো জামা আমরা বিভক্ত জীবনযাপন করছি আর সমস্যাগুলো বাড়তেই আছে কে সলিউশন দিবে গভর্নমেন্টের একার পক্ষে কি সলিউশন দেওয়া সম্ভব প্রশাসনের একার পক্ষে সব সমস্যা ডিল করা সম্ভব যদি আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সচেতন না হই দায়িত্ব পালন না করি তাহলে আমাদের এই পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে সমাজ নষ্ট হয়ে গেলে আমরাও ভালো থাকতে পারবো না আমার ঘরেও সেই বিষবাষ্প আসবে সমাজ যদি ধ্বংস হয়ে যায় আমার ঘরও সেফ থাকবে না আমার ঘরেও সেই ফেতনা আসবে তখন আমাকেও ভিকটিম হতে হবে এগুলো আখেরুজ্জামানের sign day by day rape বাড়বে দেখবেন চাইল্ড অ্যাবিউজিং বাড়ছে আমি আপনাকে এর পরের লেভেলটাও বলে দিচ্ছি মিলিয়ে নিয়ে আজ থেকে আজ থেকে পাঁচ দশ বছর পরে ইনশাআল্লাহ তালা যে মানুষগুলো বাহ্যিক জ্ঞান এবং অভ্যন্তরীণ জ্ঞানকে কাজে লাগিয়ে আল্লাহর নূর দিয়ে পৃথিবীটাকে দেখবে তারা আপনাকে আগামী দিন সম্পর্কে কিছুটা হলেও সতর্ক করতে পারবে ইনশাআল্লাহ আর আমি অনেক দিন বলেছি বাহ্যিক নলেজ আপনি বই পড়ে পেতে পারেন আলেমলমা সহবতে গিয়ে পড়তে পারেন কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করলে করতে পারেন কিন্তু ইন্টারনাল নলেজ আল্লাহর পক্ষ থেকে আসে যখন আসবে কখন আসবে যখন আপনার কলবের মধ্যে আল্লাহর নূর থাকবে নূর কখন থাকবে যখন একটা কলব বেশি বেশি আল্লাহ জিকির করে যখন বেশি বেশি মানুষ কোরআন তেলাওয়াত করে কোরআন নিয়ে ভাবে চিন্তা করে গবেষণা করে হাদিস নিয়ে ভাবে ফিকির করে তাদাব্বুর করে তাফাক্কুর করে যখন একটা কলবের মধ্যে হিংসা থাকে না বিদ্বেষ থাকে না রিয়া অহংকার থাকে না লোক দেখানো বিষয় থাকে না দুনিয়ার প্রেম থাকে না মোহ থাকে না তখন কলবের মধ্যে নূর আসে এই নূর যখন আসবে তখন আপনি খিজির আলী ইসলামের মতো দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাল্লাহ কেন নৌকা ফুটা করা হয়েছে কেন এই বাচ্চাকে হত্যা করা হয়েছে আর কেন দেয়াল নির্মাণ করা হয়েছে আপনি খিদিরের মতো বুঝতে পারবেন আলী ইসালাম যেটা মুসা আলী ইসালাম বুঝতে পারেন নাই আমার কথা কি ধরতে পারেন সুরা কাফের মধ্যে এটা আছে আছে না মুসা আলী ইসলামের কাছে বাহ্যিক দৃষ্টি ছিল আর খিদির আলী ইসলামের কাছে বাহ্যিক জ্ঞান ইন্টারনাল অবজারভেশন দুটোই ছিল তাই তিনি অনেক দূর পর্যন্ত দেখতে পেরেছেন আল্লাহ নূর যখন আসবে কলবে আপনিও দেখতে পারবেন আগামীতে কি হবে আপনাকে আমি একটু ধারণা দিচ্ছি আগামীতে ইনশাল্লাহ দেখবেন চাইল্ড অ্যাবিউজিং এর সাথে সাথে মানুষ গবাদি পশুর সাথে জেনা করা শুরু করবে আল্লাহর ভরসা করে কথাটা বলে যাচ্ছে মিলিয়ে নিয়েন একটা দিন বলেছিলাম অনেক দিন আগে আজকে থেকে পাঁচ থেকে সাত বছর আগে যে একটা সময় আসবে যখন সমাজের মধ্যে ক্যাশ কাগজের টাকা বলে কিছু থাকবে না একটা সোসাইটি আসবে ক্যাশলেস সোসাইটি খালি ডিজিট ডিজিট পার করবেন জাস্ট ডিজিট পাস করবেন electronic money everywhere electronic money আসবে বিটকয়েন আসবে ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির যে ক্রিপ্টো কারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এটা সবচেয়ে মারাত্মক বিষয় একটা বড় পরিসরে রাষ্ট্রকে দেউলিয়ে বানানো সম্ভব এই পলিসির মধ্য দিয়ে যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন গবেষণা করেন তাদের কাছে জিজ্ঞাসা করেন আর তাদের কাছে জিজ্ঞাসা করেন যারা নর্মাল ইকোনমিক্সের সাথে ইসলামিক ইকোনমিক্স জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন একমুখী শিক্ষায় শিক্ষিতদেরকে জিজ্ঞাসা করলে আপনি সলিউশন পাবেন না বাংলাদেশে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মেবি দুই হাজার ছয় বা দুই হাজার বারো বা চোদ্দ সালটা আমার ঠিক মনে নাই এই ক্রিপ্টোকারেন্সির ইউজিংটাকে বাংলাদেশ গভর্নমেন্ট হারাম করেছিল এবং অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এখানে আমি ধন্যবাদ জানি তাদেরকে যতদিন যাবে এই ফেতনাগুলো বাড়তে থাকবে মানুষকে লুটে নেওয়া হবে এভাবে আপনার আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে সম্পদ পেপার মানির মধ্য দিয়েও সাক করা হয়েছে পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর একটা অংশ ডে বাই ডে প্রভার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে এগুলো বুঝতে আরো সময় লাগবে আরো দিন যেতে দেন পাঁচ বছর দশ বছর যাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশা আল্লাহ তাল বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো বর্তমান যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকেফাল থাকবে না গাফেল থাকবে যে বিশ্বে কি হচ্ছে কি চলছে জিওপলিটিক্সে কি চলছে মিলিটারি সেকশনে কি চলছে ইকোনমিক্সে কি চলছে এই ফেতনাগুলোর মধ্যে তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো সবই বর্তমান বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে আপনি দুই চোখ খোলেন খিদিরের মতো হন আলী হিসালাম আপনি দেখবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আখরুজ্জামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডে বাই ডে আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন ডে বাই ডে আপনি জেনা বাড়বে দেখবেন মাদকদ্রব্য মানুষ বেশি বেশি খাবে একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে একশো পার্সেন্ট মুক্ত থাকতে পারবে একটা মানুষও পাবেন না কিসের দাড়ি আর কিসের আমার টুপি আর কিসের জুব্বা এগুলো এগুলো বাদ দেন বাহ্যিক বিষয় বাদ দেন ইন্টারনালে আসেন মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি এখন বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে আমার মতো আরো দশটা ভাড়াটিয়া আছে সবার টাকা নিয়ে সে লোন শোধ করছে পরোক্ষভাবে আমিও সুদ খাচ্ছি এখানে আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নবী সাল্লাম বলেছিলেন যে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে আখিরুজ্জামানে তার গায়েও সুদের ছিটাফোটা গিয়ে লাগবে কেউ মুক্ত থাকতে পারবে না টপ টু বটম দেখবেন সুদি কারবারের সয়লা আর কেন রাগ হচ্ছেন আমার সাথে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি আপনাকে আল্লাহর কালামটুকু শোনাতে এসেছি জোর করে কাউকে কিছু মানানো যায় এটা ইসলাম শেখায় ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায় ইসলাম শুধু দাওয়াত দিতে শেখায় ফদাক্কির ইন্নামায়ংতা মুদাক্কির শুধু অনুবাদ করতে চাচ্ছি আল্লাহর কথা যে কোনো আলেমের কাছে গিয়ে অনুবাদের সত্যতা যাচাই করে নিয়েন আল্লাহ বলছেন ইয়াইয়ু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনা রিবা সুদগুলো ছেড়ে দাও সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো ওয়াইল্লাম তাফআলু যদি তোমরা এই কাজটা না করো অর্থাৎ সুদ না ছেড়ে দাও ওয়া ওয়াইল্লাম তাফআলু যদি তোমরা সুদ না ছাড়ো কে বলছেন তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো path is yours the road is yours রাস্তা আপনার পথ আপনার চুজ ইয়োর পথ আপনি আপনার রাস্তা সিলেক্ট করেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন তার নবীর সাথে যুদ্ধ করবেন নাকি এগুলো ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ হবেন আপনার সিদ্ধান্ত কে আপনাকে বাধ্য করবে কেউ নেই বাধ্য করার কেউ বাধ্য করবেন আপনাকে এটা আপনি ফিকির করবেন সারা জীবন যে হারাম রিজিকটা আপনি খাচ্ছেন এইটা দিয়ে কি আপনার হজটা কবুল হবে কিনা এটা দিয়ে আপনার উমরাটা কবুল হবে কিনা এই টাকায় যখন সন্তান সন্ততি বড় হবে এরাও আল্লাহওয়ালা হবে কিনা আপনি ফিকির করেন আপনি চিন্তা করেন যে নবী মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম জেনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন জানেন আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন একজন সাহাবি এসেছেন এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রসুল্লাহ আমি অন্যায় করেছি ইয়া রসল্লাহ আমাকে পবিত্র করুন দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন পরকালে আমাকে কোনো শাস্তি দিয়েন না নবীজি মুখ ফিরিয়ে নেন একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন তার কথা যেন তিনি শুনছেন না বলছেন বাসায় যাও বাসায় গিয়ে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবেন কিন্তু সেই ব্যক্তি নাছর বান্ধা না আমাকে পবিত্র করেন আমি অন্যায় করেছি হদুদ কয়েম করেন তখন নবীজি বাধ্য হয়ে বলছেন আবি ক্যা ম্যাজনুন তুমি কি পাগল তখন সেই ব্যক্তি বলছে না ইয়া রসুল্লাহ আমি পাগল নই আমি অন্যায় করেছি আমাকে পবিত্র করেন কি কি তারও না যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয় দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কি তারও না এরকম মানুষ আছে এখন চিন্তা করেন তখন নবীজি বলছেন এই কথাটা শোনেন নবী সাল্লাম বলছেন তুমি কি করেছো তুমি কি এমন কাজ করেছো লিসেন তুমি কি এমন কাজ করেছো সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কিছু করেছো আমি কি বুঝাতে পারছি এখানে সবাই অ্যাডাল্ট ব্যাখ্যা করার প্রয়োজন আছে সুরমা দানি থেকে সুরমা বের করার জন্য আমরা যা করি তুমি কি তেমন কিছু করেছো খেয়াল করে দেখেন প্রিয় নবী সাল আলী হাসাল্লাম মুখে জেনা শব্দটা বলছেন না বলতেও চাচ্ছেন না তো উচ্চ মানের ভদ্র মানুষ সুফান সাল আলী হাসাল্লাম সেই নবীর একটা কথা আপনাকে শোনাই সেই নবীজি বলেছেন সই বুখারির হাদিসে যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে যার সবচেয়ে নিম্ন শাখা নিজের মায়ের সাথে জেনা করা আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এটা তিনি কত বড় পাপ বলেছেন কাদের জন্যে স্ত্রীর জন্যে স্ত্রীর জন্য খাচ্ছেন সন্তানের জন্য খাচ্ছেন পরবর্তী প্রজন্ম মানুষ করার জন্যে বা দুনিয়ার স্বার্থে বিশ্বাস করেন ওল্লাহি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আপনার ইন্তেকালের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে আল্লাহি আল্লাহর কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে না আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ বে হিসাব রিজিক দেবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে আপনার পরে তার আপনাকে মনে রাখবে না আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম পৃথিবীর ঘূর্ণন কমে যেত না পৃথিবী ঘুরতই রাত হতো দিন আসতই আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো মা বোনরা বেঁচে থাকতো সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো আমরাই থাকতাম এটাই বাস্তবতা এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন কাদের কথা চিন্তা করেন স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে হারাম ছেড়ে দেন হালালে চলে আসে আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি ইয়ে আইয়ুহাল্লাদিন আমানু হে মুমিনগণ আলাইকুম আংফুসাকুম তোমরা নিজের আগে নিজেদের নফসটাকে ঠিক করো নিজেরা ভালো হও পরের দিকে আঙ্গুল পরে উঠাও নিজেরা ঠিক হও নিজে আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করি নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে ইনশাল আল্লাপাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়ত করুন আমিন যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাপাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আমিন এগুলো আখেরুজ্জামানের সাইন আপনি কোন সাইনের জন্য অপেক্ষা করছেন বেশি থেকে বেশি মানুষকে হত্যা করা হবে আখেরুজ্জামানে বেশি থেকে বেশি শুধু প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন কত কোটি মানুষকে হত্যা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন তার চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে আর সামনে তো আসতে যাচ্ছে নিউক্লিয়ার ওয়ার সামনে ওল্লাহ আলাম কত বছর বাকি আছে বিশ্বের পররাষ্ট্রনীতি যারা বোঝে মিলিটারি সায়েন্স যারা বোঝে পলিটিক্স যারা বোঝে তারাও আজকে একমত যে বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে যে কোনো সময় মেসাকার অবস্থা হয়ে যেতে পারে আমরা চাই না হোক আমরা কখনো চাইব না এটা হোক কারণ হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবীটা পাবে না হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবী পাবে না তবে দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না নবী সাল আলী হাসাল্লাম বলেছেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন ইউফ্রেডিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে কোথায় ইউফ্রেডিস নদী কোথায় ইরাক ফোরাত ফোরাত ইউফ্রেডিস অচিরেই তার সোনা বের করে দিবে আজ পর্যন্ত কি দিয়েছে তার মানে এটা সামনে নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই কিছু মানুষের বক্তব্য এমন এগুলো হাদিসের পাতা আছে থাক এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার নেই তাহলে এগুলো কি করব ধুবো আর পানি খাবো পানিতে ভিজাবো আর পানি খাবো ইউফ্রেডিস তার স্বর্ণের পাহাড় বের করে দিবে নবী সাল্লাম বলছেন এই সোনাকে কেন্দ্র করে আশিটা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে কতটা দেশ আশিটা দেশ আশিটা ফ্ল্যাগ আশিটা পতাকা বলেছেন পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি আশিটা আলাদা আলাদা রাষ্ট্র নবীজি বলেছেন এখানে প্রত্যেক একশো জনের মধ্যে এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে বিশ্ব কি এমন কোনো যুদ্ধ এখনো দেখেছে যেখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মারা গেছে আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে বা একে ফর্টি সেভেনের যুদ্ধ হলে কখনো কি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মারা যাবে নিঃসন্দেহে এমন কোনো অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে ম্যাসাকার হয়ে যাবে যেটাকে আমরা বলি থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা নিউক্লিয়ার ওয়েপেন্স এমন কিছু থাকতে পারে আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে যদি একজন ছুড়ে দেয় অন্য পরাশক্তি কি বসে থাকবে আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের কথা বলা যায় না এই জন্যে আমি অনেক দিন বলেছি আমি যতটুকু জানি আমি তার থার্টি ফোরটি পার্সেন্ট কখনো বলতে পারি নাই আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এর থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আমি কখনো বলতে পারিনি আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি আমল করতে পারছি না এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না কথা কি বুঝতে পারছেন মানুষ সেটাই বলবে যা সে আমল করবে কঠিন একটা সিচুয়েশন নবী সাল্লাহ আলাইসলাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে বেশি থেকে বেশি মানুষ মারা যাবে এখানেই আশিটা দেশ একত্রিত হয়ে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মারা যাবে কম্ব্যাটন যারা ওই যুদ্ধে অংশ নেবে আর একটা কথা নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায় এবং এই সোনাকে কেন্দ্র করে যুদ্ধে তারা যেন হাত না লাগে এদের সাথে জড়িত না হয় মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়ত আছে মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয় সিম্পল মুসলিমরা আলাদা থাকবে পৃথক ওরা মারামারি করে মারা যায় জানতে একটা দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি ওখানে রাজপুত্র হাঁটছে তার স্ত্রী পাশে হঠাৎ করে গুলি আসলো তারা ডেড এখন অস্ট্রিয়া হাঙ্গেরি চোদ্দ দিন সময় দিয়েছে হত্যাকারীকে খুঁজে বের করতে হবে না পারলে পাশের রাষ্ট্রকে আক্রমণ করব। পাশের রাষ্ট্রকে তার আক্রমণ করে দিল এটা উনিশশো সালের দিকের ঘটনা summer of nineteen fourteen June July মাসের দিকে ঘটনা উনিশশো চোদ্দের দিকে ঘটনা তারপরে কি হলো শোনেন পাশের রাষ্ট্রকে আক্রমণ করা হলো পাশের রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া পাশের রাষ্ট্রটার বন্ধু রাষ্ট্র রাশিয়া রাশিয়া বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমি কিন্তু চুপ থাকবো না কথা বুঝতে পারছেন এবার অস্ট্রিয়া হাঙ্গেরির বন্ধু হচ্ছে জার্মানি সে বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমিও চুপ থাকবো না এবার ফ্রান্স বলছে রাশিয়া আমার বন্ধু অতএব আমিও চুপ থাকবো না Germany Austria Hungary Russia France যুদ্ধ লেগে গেল তারপরে যোগ দিচ্ছে ব্রিটেন তারপরে আসছে আমেরিকা তারপরে মাঝখান থেকে বেলজিয়াম অনেক ঘটনা একটা ঘটনাকে কেন্দ্র করে একটা অনলি অন পাঁচ ছয় বছর যুদ্ধ হলো যুদ্ধের শেষে দেখা গেল যে দুই চার কোটি মানুষ মরে শেষ এই আখিরুজ্জামান এটা প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা পড়েন নবীজি এটা বলে গেছেন চোদ্দশো বছর আগে যে আখেরুজ্জামানে হারাজ বেড়ে যাবে হারাজ হারাজ মানে হত্যাকাণ্ড মানুষ মারা যাবে যে মরবে সেও জানবে না কেন মরলাম যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মারলাম এইভাবে অবস্থা নবীজি এমনভাবে বলেছেন যে সন্তান সন্তান বাবাকে হত্যা করবে সন্তান বাবাকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে এখন কোন সাইনের অপেক্ষা করছে কিসের অপেক্ষা করছে যতগুলো বলেছি এনাফ আপনার বোঝার জন্যে যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই এখানে day by day day by day আখরুজ্জামানের সাইনগুলো উন্মোচিত হচ্ছে এবং যত দিন যাবে এগুলো আরও বাড়বে কমবে না করণীয় কি আসলে এগুলো আলোচনা করার কারণ কি হাত গুটিয়ে বসে থাকা নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই আমি চুপচাপ বসে থাকি এমন কি বিষয়টা সাহাবাই কেন নদী আল্লাহ আনহুম কে আমাদের সাইনগুলো নিয়ে কথা বলতেন কেন হতাশ হয়ে একটা বিখ্যাত হাদিস আছে বিখ্যাত হাদিস যে নবী সাল্লাহ আলী সাল্লাম মসজিদ নবীর পাশ দিয়ে যাচ্ছেন সাহাবিরা বসে আছেন এবং তারা আপোষে ডিসকাস করছেন কি বিষয় জানি কথা বলছেন নবী জিজ্ঞাসা করলেন সাল্লাহ আলী হাসাল্লাম তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবিরা বলছেন আমরা আলামত নিয়ে কথা বলছি কেয়ামত আলামত নিয়ে কথা বলছি সাহাবিদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল এটা কি মানুষকে হতাশ করার জন্যে নাকি প্রস্তুতির জন্যে কোনটা যদি আপনাকে কেউ জানিয়ে দেয় মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন কথার কথা বলছি যে আপনি আর দশ বছর বাঁচবেন কথার কথা আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম সাহাবাই কারাম রদিউল্লাহ আনহুম তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন এই হাদিসটাই সেই হাদিস যেখানে দশটা মেজর সাইন বলা হয়েছে নবীজি বলছেন এই দশটা না আসা পর্যন্ত কেয়ামত হবে না কি দশটা এক নম্বরে বলা হয়েছে যে দজ্জাল তারপরে বলা হয়েছে ইসাব নেমারিয়ামের আগমন তারপরে ইয়া আজুজ মা আজুজ দ্যাবাচুল আর্থ তিনটা ভূমিকম্প এভাবে নবী সাল্লাহ আলাইসলাম দশটার কথা বলেছেন হাদিসটা পড়ে দেখেন যাই হোক ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন পরিস্থিতি যেমনই হোক না কেন সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে কি ঠিক করতে ভাই বেসিক নিজে আগে ঠিক হইতে হবে নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা কি করা পড়াশোনার কোনো বিকল্প নাই লেখাপড়া সবাইকে করতে হবে এবং এই লেখাপড়াটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সবার জন্য ফরজের কথা বলেছেন বলেন নাই তলাবুল আলবি ফরিদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে কি ফরজ করা হয়েছে আমাকে মুফতি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুফাসের হতে হবে এই লেভেলে যেতে হবে এটা ফরস জি না ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে এটা ফরজ কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আর কান কয়টা ফরজ ওয়াজিব কি কি ইমানের পিলার কি কি আকিদার মূল বিষয়গুলো কি কি সুন্নত কাকে বলে বেরাত কাকে বলে শিরিক কাকে বলে তাওহিদ কাকে বলে এগুলো মুসলিমরা জানবে না কেন কেন একজন মুসলিম ৩০ বছর পড়াশোনা করেও তিরিশটা সুরা মুখস্থ করতে পারবে না কেন একজন মুসলিম চল্লিশ বছর পড়াশোনা করছে চল্লিশটা হাদিস মুখস্থ করতে পারছে না কেন পারবে না এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্যে না কোরআন এবং সুন্না সকলের জন্যে কোরআন এবং সুন্না কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি নাকি সবার জন্য উন্মুক্ত একজন অমুসলিমও কোরআন কেরিম পড়ে হেদায়ত পেতে পারে পারে না চর্চা না করলে কেমন করে হবে প্রথম কথা এলম অর্জন করা দ্বিতীয় কথা এলম অনুযায়ী আমল করা এলম আছে আমল নাই এই ইলমের আসলে কোনো দাম নাই কথা মনে রাখবেন ইলম আছে আমল নাই এই ইলমের আসলে কোনো দাম নাই একটা কথা হচ্ছে ইলম আছে কিন্তু ইলমের অহংকার আছে এটারও কোনো দাম নাই ইলম আছে ইলমের অহংকার আছে এই ইলমেরও কোনো দাম নাই আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন আমিন এর পরের দরকার হালাল রিজিক হালাল রিজিক নাই আমল করে লাভ নাই যত আমল করেন সব ইনভেইন নষ্ট হয়ে যাবে যত আমল করেন নষ্ট হয়ে যাবে পরিবেশটা নষ্ট করেন না যত আমল করবেন নষ্ট হয়ে যাবে যদি রিজিকটা হালাল না থাকে এখন একটু অনেস্টলি বলি আমরা কার কার পরিবারে হালাল রিজিক আছে কত পার্সেন্ট মানুষের পরিবারে কতগুলো পরিবার পাবেন সুদহীন ঘুষহীন দুর্নীতি করছে না কতগুলো পরিবার পাবেন খুবই রেয়ার যারা ব্যবসা করছে দেখবেন মাপে কম দিচ্ছে ব্যবসায় যদি আপনি মাপে কম দেন সিন্ডিকেট করেন কৃত্রিম সংকট তৈরি করেন গভর্নমেন্টকে বিব্রত করার অবস্থায় ফেলেন আপনিও সমান অপরাধী এবং এই রিজিকটাও হারাম ব্যবসা করার পরেও আপনি হারাম রিজিকের মধ্যে আছেন এই কৃত্রিম সংকট তৈরি করবেন না আল্লাহর ওয়াস্তে রমজান মাসে মানুষকে আরো বেশি বেশি খাওয়ান পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে কাপড় দেন খাদ্য দেন এতিমের পাশে দাঁড়ান বিধবার খোঁজ নেন জাকাতগুলো দিয়ে দেন সদাকা বেশি বেশি করেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন রমজান মাসে আত্মশুদ্ধির পথে হাঁটেন কেন আপনি রমজান মাসে দুনিয়ার স্বার্থ চিন্তা করবেন পাক বোঝার তৌফিক দান করবেন বেসিক কাজ হচ্ছে আমাদের পারিবারিক আদর্শ ঠিক করতে হবে এটা কঠিন কারণ ম্যাক্সিমাম পরিবারের লোকজন কথা শোনে না দেখবেন আপনি ইমানদার ইমানের পথে চলছেন পরিবারের লোকজন কথা শুনবে না এমনটা হতে পারে এবং এটা সুন্না নূহ আলি ইসলামের জীবনে দেখেন একই সুন্না লুত আলি ইসলামের স্ত্রী ইমান আনে নাই নূহ আলি ইসলামের স্ত্রী ইমান আনে নাই ইব্রাহিম আলি ইসলামের বাবা ইমান আনে নাই নূহ আলি ইসলামের ছেলে ইমান আনেনি কোথায় যাবেন মুহাম্মদ সাল্ল আলী সাল্লামের চাচারা অনেকেই ইমান আনে নাই তো আপনজনরা কথা নাও শুনতে পারে তখন আপনাকে স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তুলতে হবে পারা যাবে ইনশাল্লাহ হালাল খাবেন স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তুলুন পরিবারের মধ্যে তাওহিদ থাকবে সুন্না থাকবে তালিম থাকবে পর্দা থাকবে ইসলামী অনুশাসন এবং সংস্কৃতি থাকবে সারা দুনিয়ায় গোল্লায় যায় যাক আপনি পরিবারটা ঠিক রাখবেন করা যাবে ইনশাল্লাহ পরিবারগুলো ঠিক করলে সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ আজাল বেসিক কাজে আসেন আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দেননি সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়েছেন এবং নিয়ামত দিয়েছেন কাউকে জমি দিয়েছেন কাউকে টাকা দিয়েছেন কাউকে বুদ্ধি দিয়েছেন কাউকে বলার ক্ষমতা দিয়েছেন কাউকে লিখার ক্ষমতা দিয়েছেন প্রত্যেকের এই প্রতিভাগুলোকে ইসলামের স্বার্থে ব্যয় করা যায় না যার যার অবস্থান থেকে দিনের কোনো ফিকির করা যায় না একটা মসজিদ করেন না একটা মাদ্রাসা করেন একটা ভালো স্কুল করেন একটা ভালো বিশ্ববিদ্যালয় করেন কলেজ করেন একটা ইকোনমিক কোনো প্রজেক্ট করেন কিছু একটা করেন এতিম প্রজেক্ট করেন মেয়েদের নিয়ে কোনো প্রজেক্ট করেন মেয়েদেরকে সেলাই সেলাই মেশিন দেওয়ার মতো কোনো প্রজেক্ট করেন বিধবাদের খোঁজ দেন কিছু একটা করেন মানবতার কল্যাণে কিছু করেন যাতে করে ইসলামের সৌন্দর্যটা সবার সামনে প্রস্ফুটিত হয় পারা যায় না অল্প অল্প কাজগুলোতে ইসলামের কল্যাণ হয় না এগুলো একসাথে হলে দিনের খেদমত হবে না এই দিন এক শ্রেণীর মানুষের সম্পত্তি নয় আমাদের সবার মহব্বতের জায়গা দিন আমরা যদি সবাই সবার জায়গা থেকে কাজ করি ইনশাল্লাহ দেখবেন দেশ এগিয়ে যাবে জাতি আগাবে গভর্নমেন্টের জন্য ভালো উম্মার জন্য ভালো সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ তারা আর যত বেশি আমরা কোরআন এবং সুন্না থেকে দূরে সরে যাব তত বেশি নৈতিক জায়গা থেকে আমরা সরে আসব নৈতিকতার অবক্ষয় হবে আপনি দেখবেন সমাজে মেসাকার অবস্থা সৃষ্টি হবে সমাজে বেনামাজি লোকের সংখ্যা বাড়বে সুৎখরের সংখ্যা বাড়বে ধর্ষক বাড়বে চোর বাড়বে ডাকাত বাড়বে ছিনতাইকারী বাড়বে জুয়াখোর বাড়বে লুচ্চা মানুষ বাড়বে ডে বাই ডে বাড়তে থাকবে তখন সমাজের কাঠামো আপনি ঠিক করতে পারবেন না তখন প্রশাসনিক চাপ দিয়ে কিন্তু এদেরকে আপনি সঠিক লাইনে আনতে পারবেন না কারণ মেরে আর পিটিয়ে কয়টা মানুষকে লাইনে আনা যায় যদি আত্মার ভিতরে পরিবর্তন না আনা যায় আত্মিক পরিবর্তন কে দিবে ইসলাম ছাড়া আত্মার পরিবর্তন কে দিবে কোরআন এবং সুন্না ছাড়া এগুলোর মধ্য দিয়ে মানুষের আত্মাটাকে পরিবর্তন করা সম্ভব ইনশাল্লাহ দেখবেন সমস্যাগুলো সলভ হয়ে যাবে যদি আমরা এই দায়িত্ব পালন করতে না পারি যদি আমরা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হই আল্লাহ পাকের একটা সুন্না আছে সুন্নাটা হচ্ছে নাসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহ তাদেরকে ভুলে যাবেন এটা আবাবিল পাখি পাঠানোর যুগ নয় এটা আবরাহার যুগ নয় যে আসমান থেকে পাথর বর্ষণ করে জুলুমের এগেনস্টে প্রতিবাদ করা হবে এমনটা নয় এখন এটা কোন যুগ এটা এই যুগ ইনতানসুরল্লাহ তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের পাকে দৃঢ় রাখবেন ইনশাআল্লাহ এটা সেই যুগ কোন যুগ আল্লাহ পাক কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে আইলাইকুমাংফুসাকুম নিজের নফসের খবর নেন নিজের আত্মশুদ্ধির খবর নেন নিজের আমল নামা হিসেব করেন আল্লাহর ওয়াস্তে আমার কে জানে কে গ্যারান্টি দিবে আপনাকে আজকে থেকে দুই বছর আগে ওই ইউক্রেনও ভেবেছিল যে আমরা ভালো থাকব কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা ভিন্ন এখন যারা মনে করছে আমরা খুব ভালো আছি দেখবেন আগামী দিনগুলোতে ওরাও ভালো থাকবে না ইনশাআল্লাহ তাহলে যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে রমাজানকে কাজে লাগান প্রিয় ভাইয়ারা রমাজানে আল্লাহর ওয়াস্তে প্রত্যেক রম প্রত্যেক দিন এক পারা করে কোরআন পড়েন প্রত্যেক মাস পুরো মাসে একবার কোরআন খতম করেন তারাবির নামাজ পড়েন জামায়াতের সাথে পাঁচ অক্ত নামাজ পড়েন বেশি বেশি দান সাদাকা করেন বেশি বেশি ইফতার করেন মানুষকে বেশি থেকে বেশি ইফতার করান কাপড় দেন খাবার দেন ওই যে হোটেলগুলো আছে রমজান মাসে খোলা থাকে পর্দা টাঙানো থাকে এগুলো এই সংস্কৃতি পর্দা সংস্কৃতি বাদ দেন যে জায়গায় পর্দা আনতে হয় সেই জায়গায় নিয়ে আসেন যেখানে পর্দা দেওয়া লাগে না সেখানে দিয়েন না পর্দা কোথায় লাগে পর্দা লাগে নারীর গায়ে আর আপনি পর্দা ঝুলিয়েছেন হোটেলের মধ্যে যাতে মানুষ গিয়ে খাবার খেতে পারে এগুলো বয়কট করেন এগুলোর দরকার নাই রমজান মাসে বেশি বেশি বাজারে যায়েন না মাসের বাজার আগে করে ফেলেন রমজানটাকে কাজে লাগান সময়টাকে কাজে লাগান যদি সম্ভব হয় এই মাসে কোরআনটা পুরোটাকে একটু অর্থসহ পড়ার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে রসুল সাল্লাহ আলী হাসালামের সুন্নাগুলোর উপর আমল করেন রমজানটা কাজে লাগান নবীজি বলেছেন সাল্লাহ আলী হাসাল্লাম সেই ব্যক্তি ধ্বংস হোক লিসেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেয়েছে কিন্তু তাকে পেয়েও নিজের গোনাগুলোকে মাফ করাতে পারে নাই আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম নবীজি বলেছেন সাল্লাহ আলী হাসাল্লাম যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু আমার নাম শুনেও সে সাল্লাহ আলী হাসাল্লাম দরুদ পড়ে নাই সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক নবীজি বলেছেন আমিন অতএব আলোচনা অনেক লম্বা করলে লম্বা হতে থাকবে কিন্তু মৌলিক কথাগুলো বলতে বেশি সময় লাগে না সুদীর্ঘ সময়ে সুরেল আওয়াজ করে জিকিরের নামে ডিজে জিকির করে মানুষকে হাসি খুশি দিয়ে রং তামাশা করে মাহফিলের সময় নষ্ট করার কোনো মানে হয় না এক একটা মাহফিল এক একটা দিনের আমানত এক একজনের বক্তা এখানে আমানত নিয়ে বসেছে আমানতের খেয়ানত করলে আল্লাহ পাক তাদেরকে ধরবেন ইনশাল্লাহ তারা এক একটা মাহফিল এক একটা নিয়ামত এত বেশি মাহফিল অন্য কোনো দেশে হয় বলে আমাদের জানা নাই কিন্তু আমরা মাহফিলের বিষয়গুলোকে নষ্ট করে ফেলছি এটাকে আমরা সিন্ডিকেট বানাচ্ছি প্রফেশনালভাবে নিচ্ছি এখানে দুনিয়ার স্বার্থকে আমরা জড়িয়ে ফেলেছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখানে অনেকেই দেখা যায় অনলি ফর আইওয়ার শোডাউনের জন্য আসে অনলি ফর জাস্ট একবার দেখার জন্য চিড়িয়াখানার প্রাণীর মতো সেলফি তোলার জন্য ভিডিও করার জন্য ইউটিউবিং এর জন্য ডলার কামাই করার জন্য কি দরকার আছে প্রয়োজন নাই লৌকিকতা ছেড়ে দেন আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য কাজ করে আমি অনেক দিন বলেছি দেখেন বহু মানুষ খ্রিস্টান হচ্ছে বহু মানুষ কাদিয়ানি হচ্ছে বহু মানুষ শিয়া হচ্ছে আপনি কি অনলাইনে জানতে পারেন পারেন না কারণ তারা এত শোডাউন করে না আমরা মনে হয় এক অক্ত নামাজ পড়লে দশটা ছবি দিয়ে দিই যে আমি আজকে এক অক্ত নামাজ পড়েছি এত লৌকিকতা কেন কি দরকার এগুলো করতে গেলে ইসলামিক যে ব্যক্তিত্বরা আছে লৌকিকতা করতে গেলে এবং তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে গেলে মনের মধ্যে রিয়া আসে এবং অহংকার আসতে পারে এতটুকুই যথেষ্ট ওই মানুষকে ধ্বংস করার জন্য নবীজি বলেছেন অন্ধকার রাত্রে অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন দেখা যায় না বোঝা যায় না রিয়া এবং অহংকার এরকম জিনিস সূক্ষ্ম এগুলো মানুষের মনে আসে মানুষ বুঝতে পারে না অতএব লৌকিকতা করবেন না বেসিক কাজগুলো করেন আমার কথা যদি একটু হার্স মনে হয় আল্লাহর বাস্তে ক্ষমা করবেন কিন্তু বাস্তবতা এরকম এগুলো বাস্তবতা বাস্তবতা ইসলাম সেই স্বর্ণযুগে নাই এখন আমরা একদম বেসিক একটা জায়গা আছে এখন উমর রদিউল্লাহানহুর যুগ নয় আবু বকর সিদ্দিক উসমান আলীর যুগ নয় এমনকি এখন উমাইয়া আব্বাসীয় খেলাফত নয় উসমানীয় খেলাফত নয় এখন আমরা এমন একটা জেনারেশনে বাস করছি যে সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছে ইসলামের দুশ্মনরা এখানে আপনি যদি বেসিক ঠিক না করতে পারেন বিশতলার স্বপ্ন দেখে লাভ নাই যদি আমরা বেসিক ঠিক না করতে পারি নিজেরা ভালো না হই প্রত্যেকটা বেসিক কাজ ঠিকঠাক মতো করতে না পারি আমাদের বাচ্চাদেরকে ঠিক মতো মানুষ করতে না পারি পারিবারিক আদর্শ সুন্দর না করি কোরআনওয়ালা না হই সুন্নাওয়ালা না হই তাস্কিয়া না অর্জন করি আলেমা সহবতে না যাই আত্মশুদ্ধি না অর্জন করি সময়গুলোকে কাজে না লাগাই আল্লাহর কসম করে বলছি আল্লাপাক কি করবেন জানেন আল্লাপাক এটা করবেন তোমরা মুসলিমরা যদি মুখ ফিরিয়ে নাও দায়িত্ব পালন না করো তাহলে আল্লাহাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না আমরা কি চাই আল্লাহ আমাদের সবাইকে সরিয়ে দেখ এবং এই এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই আমরা কি এই এই জীবনটা কখনো পাবো ফিরে যে এই ষাট সত্তর পঞ্চাশ ষাট সত্তর একশো বছরের জীবন আর কখনো ফিরে আসবে একটা একটা করে দিন রাত বছর চলে যাচ্ছে আর কখনো ফিরে আসবে আসবে না শয়তান তিনটা ধোকা দিয়ে থাকে শয়তান বোঝায় এখন অনেক সময় পড়ে আছে পরে করে নিও এই করতে করতে কত মানুষ কবরে চলে গেছে তার ফিকির নাই শয়তান বোঝায় এখনই এত তাড়াহুড়ার কি আছে কেবল যুবক কেবল যৌবন বার্ধক্যে গিয়ে ভালো হয়ে যেও শয়তান এগুলোকে বোঝায় শয়তান বোঝায় তুমি পারবে না তোমার দ্বারা হবে না আবার শয়তান এটাও বোঝায় আমি অনেক জানি আমার জানার কোনো দরকার নাই শয়তানের ধোকাগুলো থেকে বেঁচে থাকেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর নাজিলকৃত কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরেন চরমপন্থী হয়েন না ইসলামের নামে এমন কিছু করতে যায় না যাতে ইসলামের ক্ষতি হয়ে যায় যত চরমপন্থা ছড়িয়েছে ইসলামের নামে এগুলো মুসলিমদের মাধ্যমে ছড়ায় নাই এগুলো একটা পশ্চিম এজেন্ডা ছিল এরা ইসলামটাকে সারা বিশ্বের সামনে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের ধর্ম নামে তুলে ধরার জন্য এই কাজগুলো ঘটিয়েছে পরিকল্পিতভাবে ইসলামের সাথে মুসলিমদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই আপনি চরমপন্থী হবেন না এগুলো টোপ যদি কেউ দেয় সতর্ক থাকবেন এগুলো পশ্চিমা টোপ এখানে পা দিবেন না এবং একই সাথে শৈথুল্যতাবাদীও হয়ে যান না গা ছাড়া ঢিলে ঢালা ভাব যে লাইলাহিল্লাহ বলেছি বাস জান্নাতে চলে যাব। এখন যা ইচ্ছা তাই করি এটাও ঠিক নয় আমাদেরকে মধ্যমপন্থী হতে হবে মধ্যমপন্থী উম্মা হিসেবে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে সুন্নাকে নিয়ে ধীরে ধীরে ইনশাআল্লাহ তাহলে এই উম্মে এগিয়ে যাবে দেখবেন এই জাতি এগিয়ে যাবে দেশের কল্যাণ হবে সবার কল্যাণ হবে ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন আকুল কৌল হায়দা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মারউফুর রহিম আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এক ভাই প্রশ্ন করেছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এখানে যদি আমার জানা থাকে আমি উত্তর দিব যদি না জানা থাকে আমি বলবো যে আমি জানি না যাদের কাছে গেলে সঠিক উত্তর পাবেন সেখান সেটা রেফার করবো ইনশাল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে আমি শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই দুর্বল আমি কিভাবে এই জামানায় সফল হব শারীরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্যে অলসতা ত্যাগ করতে হবে এবং নবী সাল আলী হাসালামের সুন্না মাফিক জীবনযাপন করতে হবে আপনার ঘুম আপনার ঘুম থেকে ওঠা আপনার খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা সব কিছু নবীর শূন্য মতো হলে আপনি ফিজিক্যালি স্ট্রং হবেন ইনশাল এর পাশাপাশি ব্যায়াম করবেন শরীর চর্চা করবেন কিছু খেলাধুলা করবেন আমি বলি আপনারা খেলাধুলা করেন এই জন্য বলি না যে আমি খেলতাম এই জন্য বলি না কি জন্য বলেছি কারণ এখন যুব সমাজ পাবজি নিয়ে ব্যস্ত থাকে এই যে আপনার ফোনের মধ্যে লুডো খেলে ফোনের মধ্যে ক্যারাম খেলে আর কি কি জানি গেমস আছে আমি নাম ঠিক জানি না ফ্রি ফায়ার এগুলো নিয়ে ব্যস্ত থাকে পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকে অশ্লীল মুভিজ দেখে সিনেমা দেখে এর চেয়ে ভালো ভাই আপনি একটা ঘন্টা ফুটবল খেলেন না এর চেয়ে ভালো আপনি ব্যাডমিন্টন খেলেন ওই আবার চুরি করে লাইন নিয়েন না কারেন্টের ফুটবল খেলতে গিয়ে আবার নামাজ কাজা করেন না সতর খুলে দিয়েন না এগুলো ঠিক রেখে খেলেন খেলাধুলা করলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন হয় এবং আপনার ফিজিক্যাল স্ট্রাকচার ভালো হবে এখনকার জেনারেশন এগুলো করতে চায় না খালি ঘুমায় আর ফাস্টফুড খায় আর এই যে অনলাইনে পড়ে থাকে বা শেষ বিশ্বাস করেন এই জেনারেশনের যদি আগামীতে প্রশ্ন আসে যে এই জেনারেশনকে দেশের জন্য দাঁড়াতে হবে আমার মনে হয় না তারা পারবে আমার মনে হয় না তারা পারবে কারণ আমরা দিন দিন একটা টিকটক বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী একটা টিকটক প্রজন্ম তৈরি করছি এই এই জেনারেশন কিচ্ছু করতে পারবে না যদি না আমরা ওদেরকে আল্লাহ এবং তার রাসুলের দিকে আনতে পারি ফিজিক্যালি আপনি সুস্থ থাকার জন্য প্রত্যেকটা কাজ নবী সুন্না মাফিক করার চেষ্টা করেন আল্লাহবাক তৌফিক দান করুন আর মানসিকভাবে আপনি স্ট্রং থাকবেন কখন যখন আপনার সাথে আল্লাহর সম্পর্ক থাকবে কোরআনের সম্পর্ক থাকবে আপনি আল্লাহর জিগির করবেন কোরআন তেলাওয়াত করবেন তসবি তাহলিল করবেন নামাজ আদায় করবেন আপনি মেন্টালি স্ট্রং থাকবেন ইনশাআল্লাহ এবং আমি যে বেসিক কাজগুলো কথা বললাম জ্ঞান অর্জন করেন আমল করেন হালাল রিজিকের সোর্সের সন্ধান করেন বিবাহ করেন পরিবার গঠন করেন পারিবারিক আদর্শ সুন্দর করেন ইসলামের জন্য আপনার সাধ্যমত খেদমত করার চেষ্টা করেন ইনশাল্লাহ এই জামানাতেও আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ আজাল আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন এক ভাই প্রশ্ন করেছেন যে আপনি কি তথাকথিত পীর মুড়ি দিতে বিশ্বাস করেন পীরের মুড়ি হওয়া কি ফরজ দেখেন অনেক বড় বড় ওলামাইকেরাম আছেন অনেক বড় বড় ওলামাই কেরাম আছেন যারা মানুষকে কাছে ডেকে নিয়ে আত্মশুদ্ধির কাজ করে আত্মশুদ্ধি কি জিনিস শুধু বইপত্র পড়লেই মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে না আমি কথাটা বোঝার চেষ্টা করে শুধু বইপত্র পড়ে মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে না জ্ঞানের সাথে আমল যেমন লাগে তেমনি আমলওয়ালা মানুষের সোহবত লাগে আমার কথাটা বোঝার চেষ্টা করেন নবী সাল্লাহ সাল্লাম কি কাগজের মধ্যে কোরআন লিখে দিয়ে বলেছিলেন বাসায় যাও পড়ে ভালো হয়ে যাও এভাবে কি দিন প্রচার করেছেন সাহাবাই কেন নদী আল্লাহ আহম তার সাথে থাকতেন কিভাবে তিনি ওঠেন কেমন করে বসেন কেমন করে কথা বলেন কেমন করে খান সব কিছু তার অবজার্ভ করতেন তাকে দেখে দেখে দেখে দেখে সাহাবে কেরাম আল্লাহ আহম ইসলাম শিখেছেন এটার নাম সহবত যদি এমন কোনো মানুষ থাকেন এ যুগে যদি যারা এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত যারা আত্মশুদ্ধিওয়ালা মানুষ আল্লাহ নূরওয়ালা মানুষ বেদাত করছেন না শিরিক করছেন না কোরআন সুনের অপার জ্ঞান আছে এই মানুষগুলো সোহবতে গিয়ে দিন শেখার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই বরং এটা উচিত এটাই উচিত নাহলে একা একা আপনি বিভ্রান্ত হতে পারে কিন্তু এই সিস্টেমটাকে আমরা যে কিছু বেদায়াতি কাজের সাথে সম্পৃক্ত করে ফেলেছি এটা ঠিক নয় আমি এটা সমর্থন করি না কিন্তু অবশ্যই আত্মশুদ্ধির জন্য তাস্কিয়ার জন্য আল্লাহওয়ালা মানুষের সহবতের প্রয়োজন আছে এটা সত্য আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আর কি আছে এগুলো সমস্যা জি জি ঠিক আছে এক ভাই প্রশ্ন করেছেন যে অনেকটা তাকদির তাকদির সংক্রান্ত প্রশ্ন আসলে যে মানুষ পাপের কাজ করে পুণ্যর কাজ করে এই বিষয়গুলো কেমন আল্লাহ কেনই বা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আসলে দেখুন ভাই তাকদিরের বিষয়টা এত জটিল এবং এত উঁচু স্তরের জ্ঞান যেটা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধরাটা সম্ভব না একটা কমিউনিটি ছিল যার নাম হচ্ছে জাবারিয়া তারা তাকদির কেন্দ্রিক আলোচনায় বিভ্রান্ত হয়ে গেছে একটা ছিল কাদারিয়া তারা তাকদির কেন্দ্রিক আলোচনায় বিভ্রান্ত হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলমিন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদির লিখেছেন সুফানা এরপরেও মায়ের গর্ভে যখন রুহ আসে তখন ফেরেস্তা এসে রুহ ফুঁকে দেন তার তার হায়াত তার রিজিক এগুলো লিখে দেন দ্বিতীয় দফায় তাকদির লেখা হয় এরপরেও লাইলাতুল কদরের রাতে এক বছরের তাকদিরকে নবায়ন করা হয় কিছু বিষয় তাকদিরের কনস্ট্যান্ট এগুলোর কোনো পরিবর্তন নাই কিছু বিষয় আছে যেগুলো দোয়ার মাধ্যমে ভালো কাজের মাধ্যমে ইমান তাকুয়া ইত্যাদির মধ্য দিয়ে পরিবর্তন করানো সম্ভব যেটা আপনি বেশি বেশি দোয়া করেন আপনার তাকদির ভালো হবে ইনশাল্লাহ বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনার রিজিক হায়াত প্রশস্ত হবে ইনশাল্লাহ এগুলো সম্ভব কিন্তু এগুলোকে নিয়ে জটিল চিন্তায় চলে গিয়ে আল্লাহ কেন সৃষ্টি করলেন আমাকে কেন জান্নাত কেন জাহান্নাম আল্লাহ থেকে আসলেন এগুলো চিন্তা করে সময় নষ্ট করার কোনো দরকার নাই এগুলোর উত্তর যদি খুঁজেও পান আপনি আপনার আদতে কোনো ফায়দা নাই এতটুকু বলবো আল্লাহ রবুল্লা আলামিন তার বান্দাকে প্রচণ্ড ভালোবাসেন বান্দাকে প্রচণ্ড ভালোবাসেন বান্দাকে পুরস্কৃত করার জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন আর বান্দা যখন আল্লাহর সেই ভালোবাসাকে ধিক্কার দিয়ে শয়তানের দাসত্ব করবে তখন আল্লাহ পাক তাকে জাহান নামে দিবেন এটা হচ্ছে ন্যায় বিচার